ঘাসের শিশিরে স্বর্ণালী রোদ মায়াবী কোকিলের মুক্ত কণ্ঠে মনোহারি গান ধুলিমাখা মাটিতে সবুজের সমাহার সব মিলিয়ে বাংলার মন কারা অপরূপ সৌন্দর্য আহ সত্যি কতই না সুন্দর যখন ঘাসের শিশিরে দেখি স্বর্ণালীরও মায়াবী কণ্ঠে মেখে কত যে দরদ শিমুলের ডালে বসে পাতি ঘুঘু ডাকে তখন আমার কি যে ভালো লাগে এ দেশটাকে এ দেশটাকে এ দেশটাকে এ দেশটাকে যখন ঘাসে শিশিরে দেখি স্বর্ণালীরও মায়াবি কণ্ঠে মেখে কত যে দর শিমুলের ডালে বসে পাতি গুগু ডাকে তখন আমার কি যে ভালো লাগে এ দেশটাকে এ দেশটাকে এ দেশটাকে এ দেশটাকে যখন ঘাসে শিশিরে দেখি রূপ মায়াবি কণ্ঠে মেখে কত যে দরদ শিমুলের ডালে বসে পাতি ঘুঘু ডাকে তখন আমার কি যে ভালো লাগে এ দেশটাকে এ দেশটাকে এ দেশটাকে এ দেশটাকে যখন সোনার শোষে দেখি ভরে আছে মা মনে হয় যেন এক রূপসী নারী ধান শাড়ি অপরূপ পড়ে আছে মা পড়ে আছে মা পড়ে আছে মা যখন পদ্মার পাড়ে দেখি রাখালের ছেলে সারা গায়ে ধুলো মাটি মাখে তখন আমার কি যে ভালো লাগে এ দেশটাকে এ দেশটাকে এ দেশটাকে এ দেশটাকে যখন ঘাসে শিশিরে দেখি স্বর্ণালীর মায়াবি কণ্ঠে মেখে কত যে ধরো শিমুলের ডালে বসে পাতি গুগু ডাকে তখন আমার কি যে ভালো লাগে এ দেশটাকে এ দেশটাকে এ দেশটাকে এ দেশটাকে যখন ঘুম থেকে উঠে শুনি দোয়েলেটা উঠানের সোনা রোদে পড়ে কিচির মিচির করে শালিকের ঝাঁ শালিকের ঝাঁ শালিকের ঝাঁ যখন ওঠে সরষের ফুল ভালোবাসার গানে হৃদয়ের মান ধরে রাখে তখন আমার কি যে ভালো লাগে এ দেশটাকে এ দেশটাকে এ দেশটাকে দেশটাকে যখন ঘাসে শিশিরে দেখি স্বর্ণালীরু মায়াবী কণ্ঠে মেখে কত যে দর শিমুলের ডালে বসে পাতি ঘুঘু ডাকে তখন আমার কি যে ভালো লাগে এ দেশটাকে এ দেশটাকে এ দেশটাকে এ দেশটাকে যখন ঘাসে শিশিরে দেখি স্বর্ণালীরু মায়াবী কণ্ঠে মেখে কত যে ধরো শিমুলের ডালে বসে পাতি ঘুঘু ডাকে তখন আমার কি যে ভালো লাগে এ দেশটাকে এ দেশটাকে এ দেশটাকে এ দেশটাকে এ দেশটাকে এ দেশটাকে এ দেশটাকে এ দেশটাকে এ দেশটাকে এ দেশটাকে এ দেশটাকে